সুরা ইব্রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم আলিফ লাম রা হে মুহাম্মদ ইহা একখানি কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি যেন তুমি লোকদিগকে জমাট বাঁধা অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো তাহাদের রবের দেওয়া সুযোগ সুবিধার সাহায্যে সেই রবের পথে যিনি প্রবল পরাক্রান্ত এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد তিনি জমিন ও আসমানের সবকিছুর মালিক আর কঠিন শাস্তি রহিয়াছে সত্য দিন অমান্যকারীদের জন্য যাহারা দুনিয়ার জীবনকে পরকালের উপর অগ্রাধিকার দান করে যাহারা আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখে এবং চায় যে এই পথ বাঁকা হইয়া যাও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 তাহাদের পরবর্তীকালের বহু সংখ্যক জাতি যাহাদের সংখ্যা আল্লাহ ছাড়া আর কেহ জানে না তাহাদের নবী রাসুলগণ যখন তাহাদের নিকট সুস্পষ্ট কথা ও প্রকাশ্য নিদর্শনসমূহ লইয়া আসিল তখন তাহারা নিজেদের মুখে হাত চাপিয়া ধরিল এবং বলিল যে পয়গাম সহ তোমরা প্রেরিত হইয়াছ আমরা তাহা মানি না আর তোমরা যে জিনিসের দাওয়াত আমাদিগকে দিতেছ সেই সম্পর্কে আমরা বড়ই কুণ্ঠাপূর্ণ সন্দেহে নিমজ্জিত হইয়া আছি قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين তাহাদের নবী রাসুলগণ বলিল আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদিগকে ডাকিতেছেন তোমাদের অপরাধ ক্ষমা করার এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট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 করা কর্তব্য وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون আমরা আল্লাহরই উপর ভরসা করিব না কেন যখন আমাদের জীবনের পথে তিনি আমাদিগকে পথ দেখাইয়াছেন তোমরা আমাদিগকে যেসব কষ্ট ও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করিব আর যাহারা ভরসা করে তাহাদের কেবল আল্লাহরই উপর ভরসা করা উচিত وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين শেষ পর্যন্ত অমান্যকারীরা তাহাদের নবী রাসুলগণকে বলিল হয় তোমাদিগকে আমাদের ধর্মমতে ফিরিয়া আসিতে হইবে অন্যথায় আমরা তোমাদিগকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিব তখন তাহাদের রব তাহাদের প্রতি ওহি পাঠাইলেন আমরা এই জালিমদিগকে ধ্বংস করিয়া দিব ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد আর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 আমার ফরিয়াদ শুনিতে পারো ইতিপূর্বে তোমরা যে আমাকে খোদাইয়ের ব্যাপারে শরিক বানাইয়া লইয়াছিলে আমি তাহার দায়িত্ব হইতে মুক্ত এইরূপ জালিমদের জন্য তো কঠিন পীড়াদায়ক শাস্তি নিশ্চিত وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام পক্ষান্তরে যেসব লোক দুনিয়ায় ইমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে তাহারা এমন সব বাগিচায় প্রবিষ্ট হইবে যেসবের নিম্নে নদ নদী প্রবাহমান থাকিবে সেখানে তাহারা তাহাদের রবের অনুমতিতে চিরদিন থাকিবে এবং সেখানে তাহাদিগকে সম্বর্ধনা জ্ঞাপন করা হইবে চিরশান্তির মুবারকবাদ দ্বারা ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء তোমরা কি দেখো না যে আল্লাহ তালা কোন জিনিসের সহিত কালেমায় তাইয়েবার তুলনা করিয়াছেন উহার দৃষ্টান্ত হইতেছে এই যেন একটি ভালো জাতের গাছ যাহার শিকড় মাটির গভীরে দৃঢ়ভাবে গ্রথিক হইয়া আছে এবং শাখাগুলি আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে প্রতি মুহূর্ত উহা আপন রবের নির্দেশে ফল দান করিতেছে এই সব দৃষ্টান্ত আল্লাহ এই জন্য দিতেছেন যেন লোকেরা উহা হইতে সবক গ্রহণ করে ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها, ما لها من قرار আর অপবিত্র কালেমার দৃষ্টান্ত হইতেছে একটি খারাপ জাতের গাছের মতো যাহা মাটির উপরিভাগ হইতে উপড়াইয়া ফেলা যায় উহার কোনো দৃঢ়তা নাই يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ইমানদার লোকদিগকে আল্লাহ এক সুদৃঢ় বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন আর জালিম লোকদিগকে আল্লাহ বিভ্রান্ত করিয়া দেন আল্লাহর ইখতিয়ার রহিয়াছে যাহা চান তাহাই করেন ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار তুমি কি সেই লোকদিগকে দেখিয়াছ যাহারা আল্লাহর নিয়ামত লাভ করিয়াছে এবং উহাকে অকৃতজ্ঞতায় পরিবর্তন করিয়া দিয়াছে এবং নিজেদের জাতিকেও ধ্বংসের কবলে নিক্ষেপ করিয়াছে جهنم يصلونها وبئس القرار অর্থাৎ জাহান নামে যেখানে তাহাদিগকে ঝলসানো হইবে উহা বড়ই নিকৃষ্টতম স্থান وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار আর তাহারা আল্লাহর কিছু সমকক্ষ বানাইয়া লইয়াছে যেন তাহারা তাহাদিগকে আল্লাহর পথ হইতে বিভ্রান্ত করিয়া দেয় তাহাদিগকে বলো ঠিক আছে খুব মজা লুটিয়া লও শেষ পর্যন্ত তোমাদিগকে জাহান্নামে ফিরিয়া যাইতে হইবে قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم من قبل أن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 নদী সমুদ্রে চলাচল করে আর নদ নদীগুলিকেও তোমাদের জন্য বশীভূত করিয়া দিয়াছেন وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم وسخر لكم الليل والنهار যিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের জন্য নিয়ন্ত্রিত করিয়া দিয়াছেন উহারা প্রতিনিয়ত চলিতেছে আর রাত ও দিনকেও তোমাদের জন্য নিয়ন্ত্রিত করিয়াছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার তিনি তোমাদিগকে সেই সব কিছুই দিয়াছেন যাহা তোমরা চাহিয়াছ তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গুনিতে চাও তবে তাহা গুনিতে পারিবে না প্রকৃত কথা এই যে মানুষ বড়ই অবিবেচক ও অকৃতজ্ঞ وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম দোয়া করিয়াছিল পরওয়ার দিগার এই শহরকে শান্তির শহর বানাইয়া দাও আর আমাকে ও আমার সন্তানকে মূর্তি পূজার পঙ্কিলতা হইতে বাঁচাও رب إنهن أضللن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 খাওয়ার জন্য তাহাদিগকে ফল দান করো সম্ভবত ইহারা শকর পূজার হইবে إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء হে আমার রব তুমি জানো যাহা আমরা গোপন করি আর যাহা প্রকাশ করি আর বাস্তবে কি আল্লাহর নিকট হইতে কোনো কিছুই গোপন নাই না জমিনে না আসমানে الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء শকর সেই আল্লাহ যিনি আমাকে এই বার্ধক্যাবস্থায় ইসমাইল ও ইসাকের মতো পুত্র সন্তান দান করিয়াছেন আসল কথা এই যে আমার রব অবশ্যই দোয়া শ্রবণ করেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদের মধ্যে হইতেও এমন লোক সৃষ্টি করো যাহারা এই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 الجبال তাহারা নিজেদের সব অপকৌশল প্রয়োগ করিয়া দেখিয়াছে কিন্তু তাহাদের প্রতিটি অপকৌশলের জব আল্লাহর নিকট ছিল যদিও তাহাদের অপকৌশলগুলি এমন সাংঘাতিক ছিল যে উহাতে পর্বত কাঁপিয়া উঠিতে পারে فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام অতএব হে নবী তুমি কখনোই ধারণা করিবে না যে আল্লাহ কখনো নিজের নবিরাসুলের নিকট কৃত ওয়াদার খেলাপ কাজ করিবেন আল্লাহ সর্বজয়ী প্রবল প্রতিশোধ গ্রহণকারী يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار তাহাদিগকে সেই দিনের ভয় দেখাও যেদিন জমিন ও আসমানকে পরিবর্তিত করিয়া অন্যরকম করিয়া দেওয়া হইবে এবং সবকিছু পরাক্রমশালী আল্লাহর সম্মুখে উন্মোচিত হইয়া উপস্থিত হইবে وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد সেই দিন তুমি পাপী দিগকে দেখিবে জিঞ্জিরে তাহাদের হাত পা শক্ত করিয়া বাধা রহিয়াছে আলকাত্রার পোশাক পরিয়া